একসাথে সম্মিলিত জিকির করা বিদাত উচ্চ স্বরে করা বিদাত সুবাহান আল্লাহ আহমদি সুবাহান আল্লাহ আজমি জিজ্ঞেস করেছেন এরও বড় ফজিলত রয়েছে এছাড়াও আল্লাহ কত ইল্লাবিল্লা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কত ইল্লাবিল্লা ইত্যাদি ইত্যাদি আল্লাহ আল্লাহ আদাহুল্লাহ শরিক আল্লাহ মুলক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি শাহিন কাদির বহু জিকির রয়েছে যে সব জিকির কোরআন এবং হাদিসে রয়েছে সব জিকিরই করবেন